শোনো যদি চাই না চাই না বনের ফুল আমার চাওয়া মাথার মনি মহামদের রসুল আমার চাওয়া মথর মুনি মোহাম্মদ সোনা চাঁদি চাই না আমি সোনা চাঁদি চাই না আমি চাই না বনের আমার চাওয়া মাথার মনি মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনি মোহাম্মদ রসুল সোনা চাঁদি চাই না আমি বনের ফুল আমার চাওয়া মাথারে মনে মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথারে মনে মোহাম্মদ রসুল পাখি হলে উড়ে যেতাম মুদিনার যায় সালাম সমান করতাম গিয়ে নবীজির পায় পাখি হলে উড়ে যেতাম মদিনার যায় দিয়ে নবীজির উপায় পাখি হলে উড়ে যেতাম মদিনা রোজায় সালাম সমান করতাম গিয়ে নবীজির উপায় মাটি হলে রাখতাম বুকে মাটি হলে রাখতাম বুকে করতাম না তো ভুল আমার চাওয়া মাথার মনে মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনে মোহাম্মদ রসুল সোনা চাঁদি চাই না আমি না যদি চাই না আমি চাই না বনের আমার চাওয়া মাথার মনি মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনি মোহাম্মদ রসুল সূর্য হলে আলো দিতাম নবীজির দূরাকাশের তারা হলে জ্বলিতাম রোজায় সূর্য হলে আলো দিতাম নবীজির গায় আকাশে তারা হলে চলিতাম রোজায় সূর্য হলে আলো দিতাম নবীজির গায় দূর আকাশে তারা হলে চলিতাম রোজায় চন্দ্র হলে জোছনা দিয়ে চন্দ্র হলে জোছনা দিয়ে করিতাম আমার চাওয়া মাথার মনি মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনি মোহাম্মদ রসুল শোনা যদি চাই না সোনা চাঁদি চাই না আমি চাই না বনের ফুল আমার চাওয়া মাথার মনে মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনে মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনে মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনে মোহাম্মদ রসুল আমার চাওয়া মাথার মনে মোহাম্মদ রসুল অনুপ্রাস সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রত্যয়